লোকেরা বা প্রাচীন যুগের লোকেরা তারা কিভাবে এটাকে মেনেছে এটাকে বিশ্বাস করেছে এই ধর্ম পালন করেছে এই তরিকা পালন করেছে যখন প্রাচীন যুগের লোকেরা বা পূর্বপুরুষরা এসব কথা বিশ্বাস করত বা এরকম আমল করত এরকম কাজ করত তাহলে সেগুলি হচ্ছে ঠিক এজন্যই তারা করেছে এভাবে তারা দলিল মনে করত পূর্বপুরুষদের আকিদা এবং আমলকে পূর্বপুরুষদের বিশ্বাস এবং কর্মকে তারা দলিল প্রমাণ হিসাবে পেশ করত আর এই ক্ষেত্রে অন্য কোনো দলিলের তারা প্রমাণের কোনো প্রয়োজন মনে করতো না যার কোনো প্রয়োজন নেই পূর্বপুরুষরা করেছে বাস যথেষ্ট বড়রা করেছে বাস যথেষ্ট হম আগের লোকেরা করেছে প্রাচীন যুগের লোকেরা করেছে তার মানে এটা হচ্ছে সত্য যথেষ্ট আর কিছু দেখতে হবে আল্লাহর কথা দেখতে হবে যে কোরআনে কি আছে প্রয়োজন নেই রাসুলের কথা দেখতে হবে যে নবী কি বলেছে রাসুল কি বলেছেন তার কোনো প্রয়োজন করে না কারণ আমাদের পূর্বপুরুষরা এত বোকা ছিলেন না মূর্খ ছিলেন না তারা জ্ঞানীগুণী মানুষ ছিলেন সুতরাং তারা যেটা করেছেন বা যেটা বলেছেন যে ধর্মের ওপর ছিলেন যে তরিকার ওপর ছিলেন যে মজাবের ওপর ছিলেন সেটা ভালো সেটা ঠিক এটি ছিল কোন যুগের মতবাদ জাহেলি যুগের মতবাদ ভুল না সহি ভুল জি তো এই মতবাদ যদি আজকেও থাকে কোন জাতির মধ্যে যে আমাদের পূর্বপুরুষরা যা করে এসছে সেটাই ঠিক তাহলে কথা ভুল না ঠিক ভুল ভুল তাহলে ঠিক কোনটি যা কোরআনে রয়েছে যে আকিদা এবং আমলের কথা যে বিশ্বাস বা যে কর্মের কথা যে আমলের কথা কোরআন করিমে রয়েছে অথবা নবী করিম সাল্লাহ হাদিস রয়েছে দলিল প্রমাণ রয়েছে সেটি হচ্ছে ঠিক সে পূর্বপুরুষরা করুক আর নাই করুক পূর্বপুরুষরা বুঝুক আর নাই বুঝুক পূর্বপুরুষরা ভুল করুক আর সহি করুক কিন্তু আমাদেরকে দলিল হিসাবে পেশ করতে হবে আল্লাহ এবং রসুলের কথাকে আল্লাহ এবং রসুলের কথার অনুকূলে যদি পূর্বপুরুষদের আকিদ আমল হয় তো ভালো কথা ভালো যে আল্লাহ যা বলেছেন রাসুল উল্লাহাম যা বলেছেন বা করেছেন তাই আমাদের পূর্বপুরুষরা করেছে বড়রা করেছে সুতরাং ঠিক আছে এই জন্য ঠিক নাই যে আমাদের পূর্বপুরুষরা করেছে এই জন্যই ঠিক তা যে আল্লাহ এবং তার রাসুলের বিধানে তা আছে আর এর ইতিহাস খুব পুরাতন এই জাহিলি যুগের ভ্রান্ত মতবাদের ইতিহাস খুব পুরাতন ফেরাউনের যুগে তা পাওয়া যায় ফেরাউন এই পূর্বপুরুষদের আকিদা এবং আমল ধর্মকে সত্যের মাপকাঠি হিসাবে মুসা আলি সালামের সামনে পেশ করেছিল সুরা তাহার আয়াত নম্বর একান্নতে মহান আল্লাহ এরশাদ করেছেন ফে ফেরাউনের কথা কালা মুসা আলি সালাম যখন ফেরাউনের কাছে ইসলামের দাওয়াত নিয়ে কালিমা এলা এলাহা ইল্লাল্লাহ নিয়ে গেলেন আর বললেন যে হে ফেরাউন আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই তুমি উপাস্য নও তুমি মাবুদ নও তুমি রব প্রভু প্রতিপালক নও বরং প্রতিপালক রব আল্লাহ এলাহ তিনি একমাত্র যিনি আকাশ জমিনের মালিক সৃষ্টিকর্তা তিনি তিনি আমার রব রব্য রব্বকুম রব্ব আবাইকুম আলাউলিন আমার রব তোমার রব এবং তোমার পূর্বপুরুষ আমার পূর্বপুরুষ যত কেউ রয়েছে পৃথিবীতে বা ছিল সবার রব একমাত্র সেই আল্লাহ যিনি বিশ্বজাহানের মালিক তখন ফেরাউন বলেছিল কালা ফামা বালুল করুনিল উলা কালা ফামা বালুল করুনিল উলা ফেরাউন বলেছিল যে তাহলে প্রাচীন যুগের সেসব জাতির অবস্থা কি হবে তারা কি বোকা ছিল তারা কি ভুল পথে ছিল তারা কি তাহলে পাপ করে মরেছে শিরিক কুহরি করে মরেছে তোমার কথা হিসাবে তারা তাহলে কি জাহান্নামি হবে ফামা বালুল আলুল করুনির উলা কারণের বহু বচন জমা হচ্ছে করুন কারণ বলা হয় কোনো জাতিকে আর কারণ বলা হয় শতাব্দীকে একশো বছরের পিরিয়ডকেও কারণ বলা হয় কিন্তু পুরোনো যুগে প্রাচীন যুগের আরবিতে কারণ বলা হইতো কোনো জাতিকে কাম আহলাক না মিন কারনিন তাদের পূর্বে আমি বহু জাতিকে ধ্বংস করেছি এখানে আল্লাহ ফাকরাবুল আলম কারণ জাতির অর্থে উল্লেখ করেছেন এখানেও কারণের জামা করুন ফামা বাউল করুনিল উলা আগের জাতিদের অর্থাৎ প্রাচীন যুগের জাতিদের তাহলে কি অবস্থা হবে বাউল মানে অবস্থা হাল বাল মানে হচ্ছে হাল তাদের কি হাল হবে তাহলে তাহলে মুসা কি তুমি মনে করো যে প্রাচীন যুগের আমাদের পূর্বপুরুষরা সব জাহান্নামি হয়ে মারা গেছে সব কাফের মুশেক বিধর্মী হয়ে মারা গেছে এ হচ্ছে বলার উদ্দেশ্য ফেরাউনের মুসা আলি সাল্লামকে সম্বোধন করে তখন আল্লাহ ফাকরাবুল আলম মুসা আলি সাল্লামকে কি জবাব শিখিয়েছিলেন মুসা আলি সাল্লাম কি জবাব দিয়েছেন কালা ইল মহাইন্দা রব্বি প্রাচীন যুগের লোকেরা কি করেছে না করেছে কি বিশ্বাস করেছে না করেছে তার এলেম আমার কাছে নেই তার এলম তার জ্ঞান আল্লাহর কাছে রয়েছে এল মহাইন্দা রবি আমার রব জানেন তাদের সম্পর্কে তারা সত্য পথে ছিল ভুল পথে ছিল তারা ঠিক করেছে ভুল করেছে তাদের হাসর তাদের কোথায় হবে জাহান নামে হবে জান্নাতে হবে তারা মুক্তি পাবে না পাবে এল মহাইন্দা রব্বি এ সম্পর্কে আমি জানি না আর এটা আমাদের জানার বিষয় নাই আমাদের জানার বিষয় যে আল্লাহ কি আদেশ করেছেন আল্লাহ আদেশ করেছেন আল্লাহ আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই আর আমাকে আল্লাহ রসুল করে তোমার কাছে পাঠিয়েছেন যে তুমি সত্যকে গ্রহণ করবে এমন এক কিতাবে অর্থাৎ আমল নামায় আল্লাহ ফাকরাবুল আলমিনের এলম লিখা রয়েছে যে আল্লাহ ভুলেও যান না আর আল্লাহর পদস্খলন ঘটে না আল্লাহ ফাকরাবুল আলমী সব লিপিবদ্ধ করে রেখেছেন যে প্রাচীন যুগের জাতিরা যাদের কথা তুমি বলছো তাদের কি হাসর হবে কি অবস্থা হবে সেটি আল্লাহ ভালো জানেন এইরকমই নুহ আলি সালামের জাতি নু আলি সালামের জাতি আরো পুরনো জাতি সাড়ে নয়শো বছর ধরে নু আলি সালাম তার জাতিকে কালেমা এলাহিল্লা দাওয়াত দিলেন শির মূর্তি পূজা প্রতিমা পূজা করতে নিষেধ করলেন তখন তারা কি বলেছিল মা হাজা ইল্লা বাসারো মিস লকুম সেই জাতির যারা একটু বিচক্ষণ জ্ঞানী তারা জনসাধারণকে বলতো মাহাজা ইল্লা বাসার মিসলকুম তোমাদের মতো একজন মানুষ নু আলি ইসলাম তোমাদের মতো একজন মানুষ তাহলে বোঝা গেল যে কাফের মুশরেক জাতিরাও ভালো করে জানতো যে নবী রসুলগণ তারা কি মানুষ তারা সচক্ষে দেখেছে আমাদের মতো চোদ্দশো বছর পর আসা মুসলমান নাই হ্যাঁ চোখের সামনে দেখেছে যে এ তো আবদুল্লাহ আমিনার ঘরে জন্ম নিল মোহাম্মদ তারপর নাবালক থেকে সাবালক হলো সাবালক হওয়ার পর এই বয়স চল্লিশ বছর হয়েছে আর হঠাৎ করে বলে উঠলো যে আমি নবী তাই না সব চোখে তারা দেখেছে নু আলি সালামও তাদের মাঝে লালিত পালিত হয়ে বড় হলেন বড় হওয়ার পরে নবতের কথা পেশ করলেন আমি নবী রাসুল হয়ে এসেছি তোমার আমার কথা শোনো একমাত্র আল্লাহর ইবাদত করো তারা জানতো সেই জাতিরা যে নু আলি সালাম আমাদের মতো মানুষ মা হাজা ইল্লা বাসারু মিসলুকুম আমাদের মতো মানে সৃষ্টিগত দিক দিয়ে আমরা যেমন মানুষ তিনিও মানুষ আমরা যেমন মায়ের পেট থেকে জন্ম নিয়েছি তিনিও জন্ম নিয়েছেন হ্যাঁ কিন্তু মান মর্যাদার দিক দিয়ে কেউ বলবে না যে সবাই সমান আমরা যখন এখানে সবাই সমান নয় তাহলে আম্বিয়া রসুলগণকে আমাদের সমান কি করে মনে করতে পারি হ্যাঁ কখনো হইতে পারে না কবর মাজার পূজার আমাদের দেশের এই আয়াতের তাফসির যখন আমরা করি যে মা হাজা ইল্লা বাসার মিসলুকুম তোমাদের মতো মানুষ বলছি এটা তো কাফেরদের মতো কাফেরদের কথা আর এটা ওহাবিদের কথা যে নবীদেরকে আমাদের মতো মানুষ আমাদের মতো মানুষ মানে সৃষ্টিগত দিক দিয়ে আমরাও মাটির তৈরি মানুষ তারাও মাটির তৈরি মানুষ আমরাও আদম সন্তান আর নবীগণ আদম সন্তান কিন্তু মান মর্যাদার দিক দিয়ে আমরা এখানে যখন সমান নয় কবর পূজারীরা সমান না তাদের কেউ পুই পীর তো কেউ মুরিদ কেউ শিক্ষিত তো অশিক্ষিত হ্যাঁ ঠিক না তো তাদের তো সবাই সমান নাই তাহলে নবীদের কি করে আমরা আমরা মনে করব যে নবীদের আমরা সমান কখনো না মান সম্মানের ব্যাপারটি আলাদা মর্যাদা ব্যাপারটি আলাদা তো নোয়াল ইসলামের জাতির লোকেরা বলেছিল মা হাজা ইল্লা বাসার লোকম জনসাধারণকে সম্বোধন করে বিভ্রান্ত করার জন্য যে ইয়ে নহ তো তোমাদের মতো একজন মানুষ কিন্তু সে তোমাদের মাঝে বড় হইতে চায় বেশি সিয়ানা সিয়ানা বুঝেন না আলাইকুম তোমাদের মাঝে সে শ্রেষ্ঠত্বের দাবি করে নিজে বড় হতে চায় আর বড় হলে কোনো একটা কিছু করতে হবে নতুন একটা কিছু কথা বলতে হবে না হলে তেমনি বড় হওয়া যায় না আজকাল সমাজে খ্যাতি ছড়াবার জন্য কিছু লোক এরকম করে হ্যাঁ কোন কারো বিরোধিতা যদি খুব বেশি করতে পারেন বিরুদ্ধে যদি বলতে পারেন তাহলে একবার খ্যাতি সম্পন্ন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হইতে পারবেন আজকাল ভারত বাংলাদেশ সমাজের সবচাইতে প্রখ্যাত বক্তা কারা যারা সরকারের বিরুদ্ধে খুব বেশি বলতে পারে যারা কোন দলের বিরুদ্ধে খুব বেশি বলতে পারে যারা জাহান নামে ঢুকাইতে পারে আর জান্নাতে ঢুকাতে পারে যাকে ইচ্ছা হলো দিল জাহান নামে ঢুকিয়ে যাকে ইচ্ছা হলো জান্নাতে ঢুকিয়ে দিল তাদেরই কিন্তু খ্যাতি ছড়াতে পারে ঠিক কিনা তো ইন্নামাল আমাল বিনিয়া যদি এই উদ্দেশ্য থাকে যে খ্যাতি হাসিল করা তাহলে তাই পাবে ইউরিদ আইয়াতফাদ্দাল আলাইকুম নো আলি সালামের কাফের জাতিরা বলেছিল যে তোমাদের মাঝে সে শ্রেষ্ঠত্বের দাবি করতে চায় শ্রেষ্ঠ হতে চায় ওয়ালাউশাহ আল্লাহ আনজালাম আলাইকা আল্লাহ যদি চাইতেন যে কোনো নাবি পাঠাবো রাসুল পাঠাবো আমি তাহলে রসুলের সত্যায়নের জন্য রাসুল যা সত্য এ কথার প্রমাণের জন্য আল্লাহ তাঁর সাথে সাথে ফেরেস্তা পাঠিয়ে দিতেন আর ফেরেস্তারা সাপোর্ট করতো সমর্থন করতো যে ইনি যে আছেন নো না আল্লাহর পক্ষ থেকে রসুল আমরা ফেরেস্তারা বলছি সমর্থনের কথা অথবা মানুষকে আমাদের মতো মানুষ নহ তাকে নবী না বানিয়ে ফেরেস তাকে নবী বানিয়ে পাঠাতেন তার কখন এই কথা বলতো কখন এই কথা বলতো কাফেরদের উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে যে আমরা মানব না এখন মানব না সেজন্য বিভিন্ন অজুহাত লাগে তাই না কোনো কথা না মানার জন্য বিভিন্ন অজুহাত লাগে বাতিলদের বাতিলপন্থীদের বিভিন্ন অজুহাত থাকে সবগুলি বাতিল তারা জানে কিন্তু সত্যকে সত্যকে গ্রহণ করব না সত্যকে দুর্বল করব সত্যকে হেউ প্রতিপন্ন করব সত্যবাদীদেরকে হেউ প্রতিপন্ন করব সেই জন্য বিভিন্ন বাহানা তারা খুঁজে তো তারা কখনো বলতো যে আল্লাহ ফাকরাবুল আলমিন যদি নবী করতেন তাহলে তাদেরকে সমর্থনের জন্য পাঠিয়ে দিতেন সাথে ডানে বামে তারা থাকতো আর সমর্থন করতো তারা অথবা তাকে নবী বানিয়ে পাঠাতেন মানুষ আমাদের মতো মানুষ তাকে আমরা কি করে নবী মানতে পারি আল্লাহ এসবের খণ্ডন করেছেন কোরআন করিমে আল্লাহ ফাকরাবুল আলমিন মানুষকে জবরদস্তি মুসলিম বানাতে চান না মমিন বানাতে চান না দেখিয়ে একবার সবকিছু দেখিয়ে দিবেন দেখিয়ে দিয়ে মমিন মুসলিম বানাতে চান না গাইব অদৃশ্যে না দেখে বিশ্বাস করতে হবে ফেরেস তাদেরকে যদি চোখে দেখতে পাই ছয়শো ডানা বিশিষ্ট যদি জিবির আলী ইসলামকে একবার দেখে তো সারা বিশ্বের মুসলিম কাফের বিদাতি সব মুসলমান হয়ে যাবে ঠিক না আল্লাহকে চান ওইরকম করে না কখনো চান না এভাবে জবরদস্তি সবকিছু দেখিয়ে দিয়ে গায়ব অদৃশ্যের অনেক রহস্য আল্লাহ পাক রাব্বুল সব দেখিয়ে দিয়ে মানুষকে মমিন মুসলিম নামাজি বানাতে চান না আল্লাহ আদেশের মাধ্যমে পালন করো আল্লাহর আদেশ রাসুলের আদেশ পালন করো ইউ মেনু নাবিল গাইব না দেখে বিশ্বাস করো তাহলে হৃদায়ত পাবে সঠিক পথ পাবে না হলে জাহান্নামে যাবে আর ফেরেস্তাকে রাসুল আল্লাহ বানাননি এই ক্ষেত্রে আল্লাহ তার জবাব দিয়েছেন যে ফেরেস্তাদেরকে আল্লাহ রসুল বানে এত কাছাকাছি হয়ে বসে শিখতে পারতেনা সবসময় ভয়ে ভীতি নিজের জাতির কাছে মানুষ মানুষের কাছে খুব ঘনিয়ে বসতে পারে এখন যদি কেউ জানতে পারেন যে আমাদের মজলিস একজন জিন বসে আছে সবাই ভয়ে কাঁপবেন <laughs> বাপরে জিন বসে শুনছে কি যে করে হঠাৎ করে ঠিক না তাহলে জিনকে যদি এত ভয় করেন যদি ফেরেস্তা হ্যাঁ ফেরেস্তাকে নবী বানিয়ে পাঠিয়ে দেওয়া হয় ফেরেস্তাকে যদি বক্তা বানিয়ে পাঠিয়ে দেওয়া হয় তাহলে সব তো ভয়ে ভীত যে কি করতে কি হয় না হয় হ্যাঁ কখনো ওইভাবে উপকৃত হতে পারতেন আল্লাহ ফাকর এভাবে খণ্ডন করেছেন আমি ফেরেস্তাকে এই জন্য নবী পাঠাইনি তোমাদের মধ্য থেকে নবী আমি বাছাই করেছি নির্বাচিত করেছি ওয়ালাউশাহ আল্লাহ আনজালামালাইকা মা সামেনা বিহাদা আল আউআলিন আজকের বিষয়বস্তুর সাথে সম্পর্ক এই আয়াতের অংশটুকু তা সুরা মমিনুন আয়াত নম্বর চব্বিশ নু আলাইসলামের জাতি বলতো মা সামেনা বেহাজা এইরকম কথা যা নুহ বলছে শুনিনি জীবনেও শুনিনি আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদের কাছ থেকে কারো কাছ থেকে শুনিনি না দাদার কাছ থেকে না নানার কাছে কতকে দাদার বাবাকেও দেখেছি কারো কাছ থেকে শুনিনি আর তারপর অনেক কথায় অনেক মানুষকে না দেখলো পূর্বপুরুষদেরকে না দেখলো গতানুগতিক চলে আসছে কথা হ্যাঁ হয়তো দাদা তার আপনার দাদা তার দাদা থেকে বর্ণনা করেছে তার দাদা তার দাদা থেকে বর্ণনা করেছে এভাবে চলে আসছে পূর্বপুরুষ থেকে শুনে শুনে চলে আসছে অনেক কথা মা সামেনা বেহাদা ফি আবায়ন আল আউআলিন আমাদের পূর্বপুরুষদের কারো কাছ থেকে এরকম কথা বলো আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই হ্যাঁ পূজা করা যাবে না ওয়াদের সোয়া ইয়াগুস নাসার এদেরকে সেজদা করা যাবে না এদের উপাসনা করা যাবে না হ্যাঁ এদের সামনে নজর নিয়াজ মান্নত পেশ করা যাবে না এইসব কথা শুনিনি কখনো মা সামেনা বেহাদা ফি আবায়ন আল আউআলিন এটি কি মতবাদ জাহিলি মতবাদ না এ কথাই যদি কবর মাজার পূজারীরা বলে যে খাসি মোরগ নিয়ে যাওয়া যাবে না মাজার শরীফে চাদর চড়ানো যাবে না কবর পাকা করা যাবে না ওরস লাগানো যাবে না এসব কথা বাংলাদেশের জীবনেও শুনিনি তাহলে এটি কাদের কথা মুসলিমদের কথা না নু আলাইসাল্লামের কাফের জাতির কথা ফেরাউনের ফেরাউনের দল কাফের জাতিদের কথা মুশ্রেকদের কথা আর প্রিয় নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম যাদেরকে হেদায়ত করার জন্য মক্কায় আবু জাহাল আবুল হাব আর এই আবু জাহাল আবুল হাবের অনুসারী যারা ছিল যারা বিরোধিতা করেছিল নবী সাল্লাহ আলি সাল্লামের নিয়ে আসা কারিমা এলা এলা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তাদের কথা দুইটি কথা বর্ণনা করলাম ফেরাউনের কথা আর নোয়ার ইসলামের জাতির কথা আর প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহামের জাতি তারা কি অকুফার করেছে কুল্লুন কোরাইশ জাতিরা বলতো মা সামেন আবি হাজ আফিল মিল্লাতিল আমরা শুনিনি এই রকম কথা যে আইহান নাস হে মানব সকল বলতে হবে পৃথিবীতে কোনো উপাস্য নেই মাবুদ নেই কাউকে সিজদা করা যাবে না কারো কাছে উপাসনা প্রার্থনা করা যাবে না আর কারো সামনে নজর মান্নত করা যাবে না কোন জায়গায় খাসি মরক জবাই করা যাবে না আল্লাহ ছাড়া ফিলমিল্লাতিল আখেরা প্রাচীন যুগে প্রাচীন জাতির কাছ থেকে পূর্বপুরুষদের কাছ থেকে ফিলমিল্লাহ আল আখেরা মানে পূর্বপুরুষদের কাছ থেকে মিল্লাতুন মানে জাতি মিল্লাতুন মানে দল আল আখেরা মানে যারা প্রাচীন যুগের লোক ইন হাজা ইতলাক যখন পূর্বপুরুষদের কাছ থেকে শুনিনি তাহলে মোহাম্মদ সাল্লামের এই কথা হচ্ছে ইখতলাক মানে বানাওট কথা ইখতলাক মানে নিজে কোনো কিছু গড়ে নেওয়া তৈরি করে নেওয়া কথা মন গড়া কথা ইখতলাক এই জন্য ইখতলাফ মানে মিথ্যা কথা বলা হয় কারণ মিথ্যা কথা কি হয় মন গড়া কথা হয় আসলে বাস্তবে ঘটনি হ্যাঁ বাস্তবে মিথ্যা কাকে বলা হয় যেটা বাস্তবে ঘটনি একটি ঘটনা বর্ণনা করেছেন তাহলে মন গড়া তো ইখতলাফ মানে মন গড়া মিথ্যা কথা এ কথা বলতো কারা কুফারে কোরেশ কোরাইশদের কোরাইশ বংশের মুশরেক কাফেররা বলতো সুরাজ সদের আয়াত নম্বর সাত তাহলে এই তিনটি আয়াত দ্বারা জানতে পারলেন যে যুগে যুগে যত কাফের মুশ্রিক বিধর্মী এসছে তাদের দলিল প্রমাণ ছিল সত্যকে যাচাই বাছাই করার জন্য পূর্বপুরুষ বড়রা পূর্বপুরুষরা যা বলেছে যা করেছে তাই হচ্ছে সত্য সেসব কথা সেসব বিশ্বাস সেসব ধারণা আল্লাহর বিধানে রসুলের বিধানে থাক আর না থাক জি কোরআনে কারিমে থাক আর না থাক আর নবিসামের হাদিসে থাক আর না থাক আম্বিয়ারা বলে থাকুক আর না থাকুক আরেকটি কথা এখানে লক্ষণীয় মনে রাখবেন যে যারা পূর্বপুরুষের দোহাই দেয় তারা অত্যন্ত সংকীর্ণ চিন্তাধারা রাখে পূর্বপুরুষ মানে এই নয় যে দূর থেকে তারা দেখে না পূর্বপুরুষ মানে এই নয় যে তারা দূর থেকে অনেক দূর পর্যন্ত দূরদৃষ্টি রাখে আর অনেক দূর পর্যন্ত তারা দেখে না দেখে না তাদের সুবিধা মতো যতটা তাদের সুবিধা মতো হয় যে যারা কে দলিলে পেশ করতে পারে তাদের কথা তারা বলবে একটি কথা এই জন্য বলছি যে নবী করিম সাল্লাম যখন কালেমা এলা এলাহ ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কালেমায় তৈয়বা নিয়ে আসলেন তখন তারা বলেছিল না যে আখেরা পূর্বপুরুষদের কাছ থেকে শুনিনি কতদিনের পূর্বপুরুষ কতদিনের মাত্র তিনশো বছর এই তিনশো বছরের মধ্যে শির কুফরি ঢুকেছিল পুতুল পূজা প্রতিমা পূজা ঢুকেছিল তিনশো বছরের আগের যদি পূর্বপুরুষদেরকে তারা দেখত তাহলে পুতুল পূজার নামগন্ধ পর্যন্ত মক্কায় ছিল না আরব জগতে ছিল না তাহলে তিনশো বছরের আগের যারা পূর্বপুরুষ তাদের কথা তারা ভুলে গিয়েছিল তাদের দৃষ্টির আড়ে চলে গেছিল ওইসব কথা তারা পেশ করতো না কারণ ওদের কথা পেশ করলে তার তাদের হ্যাঁ, ধর্ম আর ঠিক থাকবে না তাহলে এই তিনশো ষাটটি মূর্তির পূজার সুতরাং তারা এই পুরোপুরুষ মানে এই তিনশো ষাট বছর তিনশো বছরের পুরোপুরুষদের কথা পেশ করত অথচ তাদের সৎ পূর্বপুরুষ ইব্রাহিম আলী ইসলাম নেক আল্লাহওয়ালা পূর্বপুরুষ ইসমাইল আলী ইসলাম আল্লাহওয়ালা পূর্বপুরুষ ইসাক আলী ইসলাম এবার আলী ইসলামের ছেলে আবার ইসাক আলী ইসলামের ছেলে ইয়াকুব আলী ইসলাম ইউসুফ সমস্ত আম্বিয়া তারা পূর্বপুরুষ নন কি তারা তো আসল পূর্বপুরুষ কাদের কোরেশদের কোরেশরা কেন ইব্রাহিম আলী ইসলামের কথা পেশ করতো না ইসমাইলের কথা কেন পেশ করতো না আলী ইসলাম কেন ইসাহ ইয়াকুবের কথা পেশ করতো না ইউসুফ আলী ইসলামের কথা পেশ করতো না তারা তো আসল পূর্বপুরুষ যারা কোরাইশদের প্রায় দুই বছর দুই হাজার বছর আগের পূর্বপুরুষ তাদের কথা কেন পেশ করতো না আর তারা আল্লাহর পক্ষ থেকে তারা নাবি এবং রসুল হয়ে এসেছিলেন তৌহিদ আল্লাহর একত্রের দাওয়াত কালেমা ইলাইল্লাহ ওই কালিমাই নিয়ে এসেছিলেন যেই কালিমা নিয়ে মোহাম্মদ রসুল্লাহাম আবার তাদের সংস্কার সংশোধনের জন্য তাদের কুফুর শিরকে দূর করার জন্য এসেছিলেন সেটা পেশ করলে তো কাজ হয়ে যায় কিন্তু না ওটা পেশ করবে না বরং ওটাকে গোপন করার চেষ্টা করতো তারা বরং মিথ্যা অপবাদ দিয়েছিল তারা ইব্রাহিম ইসমাইল ইসাহ ইয়াকুব তাদের ওপর তারা বলতো যে ইব্রাহিম আলী সালাম আমাদের মতোই এই ধর্ম পালন করেছেন লাত উজ্জা মানাত হোবালের পূজা শুরু হয়েছে মাত্র তিনশো বছর আগে আর তারা বলতো দুই হাজার বছর আগে আড়াই হাজার বছর আগে ইব্রাহিম আলী ইসলামের কথা তার কথা বলতো যে ইব্রাহিম আলী ইসলাম কি করেছেন এইসব মূর্তি পূজা করেছেন তারই জবাবে আল্লাহ পাকাবুল্লাহ বারবার খণ্ডন করেছেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানাতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন ইব্রাহিম আলাইহিস সালাম একাই এক উম্মত ছিলেন পুরো জাতির বিরুদ্ধে ইরাকের তার বংশধারা জাতি সবাই মুশরিক পত্তলিক ছিল তার বাবা পর্যন্ত আজর মুশরিক ছিল কিন্তু তিনি একাই এক জাতি মুসলিম জাতি ছিলেন একাই যখন সারা পৃথিবীর বিরুদ্ধে আল্লাহর একত্বের ওপর তিনি অটল তখন তিনি একাই এক জাতি ইন্না ইব্রাহিমা কানা উম্মাদ তা নেতা অত্যন্ত অনুগত ছিলেন আল্লাহ ফাকরাবুল আলমিনের লিল্লাহ হানিফা এবং আল্লাহর দিকে তিনি ধাবিত ছিলেন ওয়ালাম মিনাল মুশরিকিন তিনি মুশরিক ছিলেন না হে কাফের আবু জাল আবু লাহাব তোমাদের এই ভ্রান্ত কথা যে ইব্রাহিম আলী তোমাদের মতো মুশরিক ছিলেন না কখনো মুশরিক ছিলেন না অমা কানা মিনাল মুশরিকিন আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন ইব্রাহিম আলী সালাম মুশরিক ছিলেন না নবী সাল্লাহ যখন মক্কা বিজয়ের সময় কাবা ঘরে ঢুকলেন কাবা ঘরের চাবি নিয়ে দরজা খোলা হলো কাফেরদের হাসতে হাত থেকে চাবি হাতে আসলো নবী করিম সাল্লা সাল্লামের কোন হিজড়িতে কত হিজড়িতে অষ্টম হিজড়িতে হ্যাঁ অষ্টম হিজড়িতে মক্কা বিজয় হলো মক্কা যখন বিজয় হলো নবী করিম সাল্লাহ আলী সাল্লাম যখন কাবা শরীর ভিতরে ঢুকলেন দরজা খোলার পরে তখন তিনি দেখলেন যে কাবার ভিতরের দেয়ালে বাইরের দেওয়ালে তো গেলাপ চড়ানো ভিতরের দেওয়ালে ছবি অঙ্কন করা আছে ইব্রাহিম আলী সাল্লামের ইসমাইল আলী সাল্লামের আর তাদের হাতে তীর ধনুক দেওয়া আছে তীর ধনুক নিয়ে তারা স্বীকার করেছেন আর তারা এই মূর্তি পূজা করেছেন চারিদিকে মূর্তি আর এই তীর ধনুক দিয়ে তারা ভাগ্যবাজি করত ভাগ্য পরীক্ষা করত মুশ্রিকরা কি করত ভাগ্য পরীক্ষা করত তীর ধনুক দিয়ে জি তীর ধনুকে লিখা থাকতো তীরে লিখা থাকতো হ্যাঁ না লিখা থাকতো একটা তীর উঠে তীরের তীরের যে আপনার ইয়ে আছে যেটা থলে ওই থলে থেকে একটা তীর বের করতো যদি হ্যাঁ লিখা আছে তাহলে কাজে যেত ছুটি যাবেন ধরেন আপনি হ্যাঁ ছুটি যাবেন কি যাবেন না এই বছরে এটা তীর বের করলেন লিখা আছে নাম হ্যাঁ, হ্যাঁ ছুটি যাওয়া চলবে আর একটা তীরে লিখা আছে লা বলছে না না যাবো না কেন ছুটি যাবে না বলছে আমার ভাগ্য খারাপ ছুটি গেলে খারাপ পরেশানি হইতে পারে ঝামেলা হইতে পারে দেশে গিয়ে যাবো না তো তীর ধনুক হাতে দিয়ে ছবি অঙ্কন করে রেখেছে কাবার দেয়ালে নবী করিম বললেন যে এই কুফারি কোরাইশ কোরাইশের কাফের মুশ্রিকেরা মিথ্যুক ওল্লাহ আল্লাহর কসম করে বলছি যে এব্রাহিম ইসমাইল কোনদিন তারা ভাগ্য পরীক্ষা করেনি তীর ধনুক দিয়ে লাম আবাদান তাহলে মিথ্যা অপবাদ দিয়েছিল ইব্রাহিম ইসমাইল সালাম সম্পর্কে আর তারা তাদেরকে পেশ করতো না এইরকমই এইরকমই হুবহু এই উম্মতের কবর মাজার পূজারি পীরপন্থী পীরের মুরিদরা ভক্তরা তাদের কথা শুনেন তারা পূর্বপুরুষের দোহাই দেয় কিন্তু পূর্বপুরুষ দুই রকম পূর্বপুরুষের কথা বলছি এক পূর্বপুরুষ হচ্ছে পঁচিশ বছর পঞ্চাশ বছর একশো বছর দুশো বছর আগের পূর্বপুরুষ হ্যাঁ যারা পীর মরিদির বিদাতে ডুবে পড়েছিল কবর মাজার পূজা ডুবে পড়েছিল এসব পূর্বপুরুষ আর এক পূর্বপুরুষের দল হচ্ছেন আবু বাকার ওমার উসমান আলী সাহাবাই কেরাম আইমাই আরবা ইমাম আবু হানিফা শাহি মালিক আহমদ ইমাম বুখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবিন মাজা হাফিজ ইবিন হাজার রহমতুল্লাহ ইমাম ইবিন তাইমিয়া ইমাম ইবিনুল কাইম বড় বড় আইমাই কেরামরা পূর্বপুরুষ সবাই কিনা সবাই তো পূর্বপুরুষ কিন্তু দুই দল বললাম এক দল হচ্ছে সাহাবাই কেরামের যুগ থেকে শুরু করে সাহাবাই কেরাম তাবেন তাবা তাবেন আইমাই কেরাম এই এক পূর্বপুরুষ একদিকে রাখেন আর আরেক পূর্বপুরুষ হচ্ছে যেসব পাকা পাকা মাজার আর যেসব মাজার পূজা হচ্ছে তারা পূর্বপুরুষ আট্রসি মাইজ ভান্ডারিওয়ালা যারা ওই সব গদ্দিনাসীন হয়ে বসে আছে হ্যাঁ, আর ফুরফুরাওয়ালারা আর চিস্তি চিস্তি তরিকাওয়ালারা নকশবন্দি তরিকাওয়ালারা জনপুরীরা এরা পূর্বপুরুষ কোন পূর্বপুরুষ শ্রেষ্ঠ আপনাদেরকে জিজ্ঞাসা করি এখন পূর্বপুরুষ সামনে দুটো এক পূর্বপুরুষ যারা কবর মাজারের ব্যবসা নিয়ে মেতে আছে এরাও আমাদের যুগে আমাদের যুগের আগে তখন এরাও পূর্বপুরুষ আমাদের যুগের পূর্বে যখন এরা চলে গেছে তখন এরাও পূর্বপুরুষ আর পূর্বপুরুষ সাহাবাই কেরাম খোলাফের আসে দিন তাবেইন তাবা তাবেইন কোন কোন পূর্বপুরুষ বেশি হকানি হতে পারে সাহাবাই কেরাম তাবেন তাবা তাবেন এমাম আবু হানিফা শাহি মালিক আহমদ তারা হকানি হইতে পারে কারণ তারা নবী সাল্লামের জামানার কাছাকাছি সাথে সাথে তারা সরাসরি নবী সাল্লাম থেকে কেউ শিখেছেন কেউ নবী সাল্লাম থেকে যারা শিখেছেন তাদের কাছ থেকে শিখেছেন যেমন তাবেনরা এমা বাবু হানিফা শাহি মালিক আহমদ তারা তিনটি স্তর দিলে তাদের ওস্তাদ সাহাবি পাওয়া যায় আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ সাহাবি মধ্যখানে দুটি স্তর বাদ দিলে এমা বাবু হানিফার ওস্তাদ হ্যাঁ এমা বাবু হানিফার ওস্তাদ কে ইব্রাহিম নাখির ইব্রাহিম নাখির ইব্রাহিম নাখির ওস্তাদ আলকামা আসওয়াদ তাবে আলকামা আসওয়াদের ওস্তাদ হচ্ছেন আবদুল্লাহ বিন তাহলে কত কাছাকাছি তারা সাহাবে কেরাম থেকে শিখতে পেরেছেন হারজনপুরি ফুরফুরা হ্যাঁ আর আপনার আটরসি মাইজভান্ডারি শাহজালাল নকশবন্দি চিস্তি আর এই ইলিয়াসি আর তবলিগি এসবের ওস্তাদ এরা পূর্বপুরুষ বলে যদি এরাও পূর্বপুরুষ ছিল তো এদের সিলসিলা জোড়েন তো কত দূরে গিয়ে পৌঁছিবে কত পরে গিয়ে পৌঁছিবে তাহলে এতদিন পরে তারা ধর্মকে বিকৃত করেছে যদি দুই দলে পার্থক্য দেখা যায় যে যে এমাম আবু হানিফ রহমতুল্লাহের কিতাবে না মাজার পূজা আছে না তার মাজারের পূজা হচ্ছে দেখেন আল্লাপাক কিভাবে হেফাজত করেছেন এমাম শাহি মালিক আহমদ তাদের কবরে আল্লাহ কেমন ভাবে হেফাজত করেছেন যে সেসব কবরের পূজা করার এই মুশরেকদেরকে সুযোগই দেননি আল্লাহ ফাকরাবুল আলমী হয়তো কবর সম্পর্কে খোঁজ খবরই রাখে না আর রাখলেও আল্লাহ পাক আলম এমন নেক বান্দাদেরকে তহিদবাদীদেরকে নিযুক্ত করেছেন যে তারা কবর পূজা করার সুযোগ দেয় না তাদেরকে ঠিক না ইমাম বখারি রহমতুল্লাহ কবর পূজা হচ্ছে দেখেন আল্লাহ পাক হেফাজত করেছেন তাদের কবরকে কিন্তু বেশিরভাগ যারা ওই পীর মরিদির তাসাউফের বিদাতে ডুবেছে তাদের কবরগুলির পূজা শুরু হয়েছে নিজেরা অধিকাংশই তারা বিদাতি ছিল যার ফলে আল্লাহ পাক তাদেরকে এই শীত বিদাত থেকে মুক্ত রাখেননি তাহলে কোন পূর্বপুরুষকে নেবেন মক্কার মুশ্রেকদের মতো ওই দুইশো তিনশো বছরের পীর মরিদির এই ব্যবসাওয়ালা পূর্বপুরুষদেরকে নেবেন না সাহাবাই কেরাম তাবেন তাবা তাবেন এই ওই পূর্বপুরুষদেরকে নেবেন চিন্তা করুন তাহলে সাহাবাই কেরাম তাবেন তাবা তাবেন পূর্বপুরুষ তাদের উদাহরণ হচ্ছে ইব্রাহিম আলী সালাম ইসমাইল আলী সালাম ইউসুফ ইসাক ইয়াকুবের হ্যাঁ পুরনো পূর্বপুরুষ তাদের তাদের অনুসরণ করার কথা আল্লাহ ফাকর বলেছেন কোরআন করিমে সুরা বাকারে ওই আয়াতগুলি রয়েছে বলনাথ তাবেও মিল্লাতা ইব্রাহিমা ও ইসমাইল ও ইসাহ ইয়াকুব আল আসবাদ আমরা ইব্রাহিম ইসমাইল ইসাহ ইয়াকুব আর ইয়াকুব আল ইসলাম বংশধর আসবাদ তাদের মিল্লাতে আমরা অনুসরণ করব জি তাদের অনুসরণ করতে হবে আর তাদেরকে আসল পূর্বপুরুষ যারা যোগ্য পূর্বপুরুষ যারা যারা তৌহিদবাদী পূর্বপুরুষ তাদেরকে বাদ দিয়ে যারা কবর মাজার পূজা করতে লাগলো যারা মূর্তি পূজা করতে লাগলো যারা শির বিদাত করতে লাগলো সেসবকে পূর্বরূপ বানিয়ে নিয়ে আর নিজের খেয়াল খুশি ধর্ম পালন করতে লাগলো এ হচ্ছে মুসলিম জাতির এক শ্রেণীর অবস্থা হো বহু দেখবেন কাফের মুশ্রেকদের সাথে পত্তলিক মূর্তি পূজকদের সাথে কবর পূজারীদের সাদৃশ্যতা রয়েছে হুবহু একই অবস্থা বুঝতে পারছেন না পারছেন না আমার কথা আশা করি বুঝতে পারছেন তাই না তাহলে সত্য কি পূর্বপুরুষরা যে পথের ওপর আছে সেটি যদি সত্যের মাপকাঠি না হয় তো সত্য কোনটি তাহলে সত্যকে যাচাই করতে হবে কোরআনই বিধান দিয়ে আর নবী সাল্লা ইসলামের সুন্নতের বিধান দিয়ে কোরআন এবং সুন্না দিয়ে যাচাই বাছাই করতে হবে তো তাই লেখক বলছেন যে জ্ঞানী মানুষদের জন্য উচিত ওয়ালওয়াজেব আলাল ওকালা জ্ঞানী মানুষদের জন্য উচিত যে আইয়ানজরু মা মা রসুল যে রসুলগণ কি শিক্ষা দিয়েছেন রসুলদের তালিম কি রাসুলদের শিক্ষা কি শির বিদাত আছে কবর মাজার পূজা আছে হ্যাঁ জন্মবার্ষিকী পালন করা আছে ঈদে মিলাদুন্নবী আছে এসব দিয়ে যারা শিরিক করে যারা বিদাত করে তাদেরকে সত্যকে যাচাই করতে হবে সত্যকে যাচাই করার জন্য এই নয় যে এতদিন ধরে দেখে আসছি একাত্তরের আগে থেকে দেখে আসছি ঈদ মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে বাংলাদেশে আর আজকে এরা বলছে নতুন নতুন কথা নতুন নতুন মলবি নতুন নতুন কথা নতুন নতুন হুজুর নতুন নতুন কথা আমাদের দেশে খুব এই কথাটি আছে জাহেল মূর্খদের মধ্যে না যদি একটা যুবক আলেম গিয়ে সত্য কথা হক কথা বলে কবর মাজারের বিরুদ্ধে বলে আর ঈদ মিলাদুন্নবীর বিদাত সম্পর্কে বলে সয়বরাতে হালুয়া রুটির বিদাত সম্পর্কে বলে দেখেন না এই নতুন নতুন বয়স এখন বিশ পঁচিশ বছর হয়নি আর অত বড় বড় মুরব্বী আমাদের আলেম আলমারা সব চলে গেছেন তারা জীবনে এইসব কথাবার্তা বলেন যে নতুন নতুন হুজুর নতুন নতুন ধর্ম কথা বুঝতে <clears throat> তাই তো বলতো মক্কার কাফেররা মা আখেরা আগের যুগের কারো কাছ থেকে এরকম কথাবার্তা শুননি নতুন কথা দেখো না মোহাম্মদ নিয়ে এসছে কিন্তু কথা তো আসল নতুন না এটাই তো আসল পুরাতন ইব্রাহিম আলী সালামের কথা এটাই তো নু আলি কথা এটাই তো আদম আলি কথা সমস্ত আম্বিয়া এবং রসুলদের কথা ওই রকমই কবর মাজার পূজারীরা যেসব কথাবার্তা বলে যে নতুন কথা আসলে তো নতুন কথা না এটি তো মোহাম্মদ রসুল্লাহ নিয়ে আসা কথা এটি তো সাহাবাই কিরমদের কথা এটি তো আইমা কিরমদের কথা কিন্তু মধ্যখানে যে এ তাসাউফ পন্থীরা পীর মুড়িদের ব্যবসায়ীরা এরা যে মুরিদ বানানো শুরু করেছে আর যেমনই মরেছে মুরিদরা তো অন্ধভক্ত এরা তখন কবরকে পাকা করে কবর পূজা যে শুরু করেছে আল্লাহকে বাদ দিয়ে তাদের কাছ থেকে চাওয়া শুরু করেছে হ্যাঁ অরস্যের মেলা লাগানো শুরু করেছে হিন্দুদের মেলার মতো হিমধ্য এদেরকে পূর্বপুরুষ বানিয়ে ফেললো আসলে এরা তো অনুসরণীয় পূর্বপুরুষ নয় এরা আদর্শ পূর্বপুরুষ নয় আদর্শ পূর্বপুরুষ সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইন স্বর্ণযুগের মানুষরা যারা খাঁটি মমিন ছিলেন যেই যুগে কবর মাজার পূজা ছিল না যেই যুগে গুমরাহি ছিল না যেই যুগে বিদাত ছিল না যেই যুগে শির ছিল না তাহলে জ্ঞানীর জ্ঞানী লোকের এই কাজ নাই যে তারা বলবে যে আমাদের পূর্বপুরুষরা করেছেন তাই এটি ঠিক বরং জ্ঞানী লোকেরা বলবে যে আল্লাহ বলেছেন রাসুল বলেছেন তাই ঠিক আর জ্ঞানী লোকের পরিচয় এই নাই যে তারা নিজের দেমাগের যে গেট আছে গেটটাকে বন্ধ করে দেবে আল্লাহ যে ব্রেন দিয়েছেন ব্রেনের একটা দরজা আছে ঢুকার জন্য সত্য কথা ঢুকার জন্য তা বন্ধ করে দিবে যে না শুনবো না এদের কথা খবরদার শুনিও না যদি কবর মাজারের বিরুদ্ধে বলে তার নাম খবর খবরদার ওহাবিদের কথা শুনবে না সাবধান সৌদি আরবে যাও যাও টাকা নিয়ে আসো রিয়াল নিয়ে আসিও সেখানে গিয়ে কোনো ইসলামের কথা শিখবে না বহু মানুষ যারা মুরব্বীদের কাছ থেকে ওসিয়ত নিতে যায় বিদেশে আসার সময় অনেকেই বিদাতি আলেমদের কাছ থেকে কারণ বিদাতি পরিবেশ সমাজে বাস করে বিদাতি আলেমের কাছ থেকে যে যেখানে বাস করে তাদের কাছ থেকে তো উপদেশ নেবে তো বিদাতি আলেম হুজুরদের কাছ থেকে উপদেশ নিতে যায় যে হুজুর যাচ্ছি বিদেশে একটু কিছু উপদেশ দেন বাবা বাপ দাদাকে গিয়ে বলল দাদা যাচ্ছি বিদেশে না না দেশে বিদেশে যাচ্ছি কিছু একটু উপদেশ দেন সে বাবা বড় হুজুরদের কাছ থেকে শুনে আছি পীর মাসায়েক থেকে শুনে আছি যে দেখো আরব দেশে কিন্তু বাতিল ধর্ম আছে ওলিয়া উলিয়াকে ভালোবাসে না কবর পূজা করে না সেই জন্য অলিয়া উলিয়াকে নাকি ভালোবাসে না ভালোবাসলে পূজা করতে হবে আল্লাহ ছাড়া অন্যের ঠিক না ভালোবাসলে সিজদা করতে হবে অলিয়া উলিয়াকে মাজারকে সিজদা করতে হবে আল্লাহর কাছে নাচেও মাজার আল্লাহর কাছে চাইতো খাসি মুরুখ জবাই করতে হবে আল্লাহর জন্য নয় ওই মাজারের জন্য পীরের জন্য তাইলে ভালোবাসা হবে হ্যাঁ, ভালোবাসতে জানেনি ভালোবাসতে গিয়ে গুমরা হয়ে রাস্তা হারিয়ে ফেলেছে সুতরাং উপদেশ কি দেয় যে যাও সৌদি আরবিকে টাকা পয়সা নিয়ে আসবে খবরদার ওখানে গিয়ে দিনের কথা শুনবে না কোনো জায়গায় যদি দেখো যে ইসলামের কথা বলছে ইসলামের নামে খবরদার তাদের কথা শুনবে না এখান থেকে কিতাব নিয়ে যাও নামাজ পড়বে এখান থেকে নুরানি নামাজিকে নিয়ে যাও এখান থেকে মকসুদুল মমিন নিয়ে যাও হ্যাঁ এখান থেকে বেহেস্তি জেওয়ার নিয়ে যাও যদি মাসলা মাসাইল শিখতে হয় এখান থেকে কিছু কিতাব সেতাব নিয়ে যাও ওই দেশের কিতাব পড়বে না সাবধান করে পাঠায় সাবধান করে পাঠায় আর এরকম বহু লোককে পায় <clears throat> বহু লোককে পায় মসজিদ আছে বলে যে ভাই ভুল নামাজ পড়েছে এই গত সপ্তাহে এটা লোক নামাই তো পড়ছে বললাম যে নিয়ত পড়া কিন্তু সরাসরি তো বলা যায় না তো কিছু একটু ভূমিকার পরে বললাম তো বলছে না না আমার সব মুখস্থ আছে সব মুখস্থ আছে ও নিয়ত মুখস্থ আছে এর খুব খুশি সে বলে ভাই এসব নিয়ত আসলে অন্তর থেকে করতে হয় উচ্চারণ করে করতে হয় না আরো বেশি কিছু শেখার জন্য ইসলামী সেন্টারে আসেন বলছে দেখেন আমি আমি করান তেলাও তেলাওত করি মসজিদে আর বেশি শিখি করি না দেশ থেকে যা শিখেছি আল্লাহ করে ওর উপরে আমল করতে পারি ওটি যথেষ্ট কথা বুঝতে পেরেছেন সতর্ক করে সাবধান করে পাঠিয়েছে খবরদার সৌদি আরবে গিয়ে ধর্ম নিয়ে আসবে না কারণ ওখানকার ধর্ম নিয়ে আসলে তো মদিনার ধর্ম পেয়ে যাবে মদিনার ধর্ম পেলে তো তাহলে শয়তানকে খুশি করা যাবে না কেন মদিনার ধর্ম তো নবীর নিয়ে আসা ধর্ম দিন তো মদিনার ধর্ম যদি পেয়ে যাও তাহলে তো আল্লাহ এবং রসুলের ধর্ম পেয়ে গেলে তাহলে তো শয়তান লাঞ্ছিত হয়ে যাবে আর শয়তান খুশি হবে কখন যখন কবর মাজার পূজার ধর্ম ভারতীয় ধর্ম আমাদের যখন বেরুলবি ধর্ম নিয়ে যাবেন মির্জা গোলাম কাদিয়ানির ধর্ম হ্যাঁ দেওবন্দের ধর্ম যখন নিয়ে যাবেন তখন শয়তান খুশি হবে যে না মদিনা ধর্ম তিনি আসতে পারেন কাজ হয়েছে তাহলে এদেরকে আমরা করতে পারবো কথা বুঝতে পেরেছেন তো <clears throat> লেখক আরো বলছেন যে জ্ঞানী মানুষ যারা তারা নিজের মস্তিষ্ক মগজ আল্লাহ স্মৃতিশক্তি ব্রেন যে দিয়েছে বুঝার যে জ্ঞান দিয়েছে সেই দরজা তারা বন্ধ করবে না বরং খোলা রাখবে উন্মুক্ত রাখবে আর ভালো কথা শুনে যাচাই বাছাই করবে তারা আর কবর পূজারীরা কি করে অব্বাদুল কবর ইজানহান ইবাদাতুল কবর যারা কবর মাজারে যায় সন্তান চাইতে হলে মাজারে যায় অসুখ হলে অসুখ ভালো হয় না তো যেমন ডাক্তারের কাছে যায় তার চাইতে বেশি মাজারে যায় যারা খাসি রোগ নিয়ে মাজারে যায় যারা বিভিন্ন মাজারের ভক্ত তাদেরকে যদি বলা হয় যে কবর মাজার পূজা তখন তারা কি বলবে যে আপনি বেশি জানেন হাজা আলিহিল বালাদুল ফুলানি আমার আমাদের গোটা দেশে কত মাজার অলিয়া উলিয়ার মাজার হ্যাঁ বারো আউলিয়ার দেশ এত আল্লাহর অলিরা শুয়ে আছেন আর এতগুলি আলেম ওলামারা হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা আছেন বাংলাদেশে তারা তো এইসব কথা বলেন না কোথা থেকে আপনি পেলেন আমরাই সঠিক পথে আছি আর এত বড় আমাদের জামাত এত বড় ইজতেমা হয় চরমনাইদের এত বিশাল ইজতেমা হয় এত লক্ষ লক্ষ মানুষ আসে কত পীর মাসায় আসে তারা কি বুঝে না শশীনার এত বড় সভা হয় তারা কি বুঝে না এত বড় এত বড় আলেম আলমারা সভা আসে করুণার আর যুগ যুগ ধরে আমরা এইরকমই আমাদের বুজুর্গানের দিনদেরকে দেখে আসছি তো আমরা কি এতদিন ধরে ভুল পথে আছি ভুল পথে আছি তারপর যারা মিলাদ করে ওয়াসাবুল মামালেদে নহু যারা মিলাদ করে ঈদে মিলাদুন্নবী তাদেরকে যদি বলেন যে মিলাদ জন্মবার্ষিকী পালন করার কারণ নেই মিশর থেকে এসছে আর মিশরে খ্রিস্টানদেরকে যখন জাহেল মুসলিমরা দেখলো যে খ্রিস্টানরা ইসা আলী সালামের জন্মবার্ষিকী পালন করে পঁচিশে ডিসেম্বর বড় দিনে তখন এরাও বারো নবী পালন করা শুরু করলো নবীর যে আমরা কি কম আছি তোমাদের চেতে নাকি তোমরা যদি ইসা আলী সালামের পালন করো জন্মবার্ষিকী ঈদে মিলাদুন্নবী করো আমরাও ঈদে মিলাদুন্নবী করবো নিল কার কাছ থেকে নবীর কাছ থেকে খ্রিস্টানদের কাছ থেকে তো তাদেরকে যখন বলবেন যে না এটা ঠিক নয় হাজি বিদা তখন বলবেন হাজার সাইন মামলন বেহি মেকাবলানা যুগ যুগ ধরে চলে আসছে ঈদ মিলাদ নবী আজ কতদিন ধরে যতদিন ধরে দেখছি যে সরকারি পর্যায়ে দোকানপাট বন্ধ অফিস আদালত বন্ধ সরকারি ছুটি বাংলাদেশে ভারতে সরকারি ছুটি পাকিস্তানে সরকারি ছুটি সারা বিশ্বের সমস্ত মুসলিম দেশে শুধু সৌদি আরব ছাড়া সারা পৃথিবী সমস্ত মুসলিম দেশে ঈদ মিলাদবী উদযাপিত হচ্ছে আর আপনি কোথেকে বলছেন যে ঈদ মিলাদবী দাঁত দেখলেন সংখ্যা গরিষ্ঠতাকে পেশ করে আর না হলে পূর্বপুরুষ যুগ যুগ ধরে করে চলে আসছে এইসব দলিল পেশ করে এগুলো হচ্ছে জাহিলি যুগের মতবাদ অথচ দলিল পেশ করতে হবে আল্লাহ নবী করেছেন করতে বলেছেন তার সাহাবাই রাজ চার খলিফা করেছেন ঈদ মিলাদুল নবী যদি করে থাকেন অবশ্যই করব আমরা আর না করে থাকেন তার নাম বিদাত মানে আমি আমাল আল্লাহ আলাই আমর না যদি কেউ কোনো কর্ম করে আমল করে যেটি আমার আদর্শ নয় আমি নবী করিনি খোলাফের আশেদিনা করেননি ফাহুয়ারাদ্দন সেটি প্রত্যাখ্যাত আল্লাহ কবুল করবেন না এইরকমই আমার দেশে যারা সুফি অর্থাৎ পীর মুরিদের ব্যবসা করে তারা কি বলে জানেন বলে যে আমরা আমাদের যে কেরামত হয় সেই কেরামত আমাদের সত্যতার জন্য যথেষ্ট আহওয়ালুনা তাকফি আনেতে বাইর রসুল আমরা যদি আল্লাহর ওলি নাই হইতাম তাহলে আমাদের এত কেরামতি কি করে হইতে পারে কেরামতি দেখায় জিন বসে করে হ্যাঁ আর শয়তান ব্যবহার করে শয়তানের কাছে মদত চেয়ে অনেক অলৌকিকত্ব দেখায় আর এসব দেখিয়ে বলে ভেলকিবাজি করে বলে যে আমাদের এগুলি কেরামত তাহলে ওই আসামের দেশ থেকে আমাদের দেশে অনেকে ওই আসে কি বলে ওদেরকে হ্যাঁ ওই যারা ম্যাজিক দেখাই দেখায় না জাদু দেখায় দেখায় না দেখায় আমি দেখেছি আমার চোখের সামনে যে মাটির মাটির গুলি তৈরি করার তৈরি করে রসগোল্লা সবাইকে খাওয়ালে পেট ভরে রসগোল্লা খাওয়াচ্ছে তারপরে দেখাচ্ছে যে একটা জিনিসকে একবার একরকম বানিয়ে দিয়েছে ডিম বানিয়ে দিল মাটির গুলি থেকে ডিম বানিয়ে দেখিয়ে দিল তারপর মানুষকে জবাই করে দেখিয়ে দিল জবাই করে দিল তারপরে আবার উঠিয়ে দিল দাঁড় করে দিল কত কি কত কি দেখা এগুলি তো বলবেন এগুলি কেরামত নাকি তাদের কেরামতি অনেক হিন্দুও থাকে তাদের মধ্যে কেরামতি না কি শয়তান ব্যবহার করা জি শয়তানকে ব্যবহার করে আর আপনাকে ভেলকি বাজি দেখায় আপনার চোখে এমন পর্দা তৈরি করে দেয় যে আপনি দেখেন অন্য কিছু তারা বলে যে আমরা সরাসরি সম্পর্ক রাখি পীরেরা সরাসরি কার সাথে সম্পর্ক ডাইরেক্ট আমাদের হটলাইন আছে মন্ত্রী মিনিস্টারদের হটলাইন থাকে দুনিয়ার সমস্ত লাইন বিজি থাকে আপনি টেলিফোন করছেন টেলিফোন এঙ্গেজ এঙ্গেজ এঙ্গেজ যাচ্ছে না টেলিফোনের লাইন পাচ্ছেন না আপনি কিন্তু মন্ত্রীরা রাষ্ট্রপতিরা প্রধানমন্ত্রীরা হটলাইনে কথা বলেন আলা তুল ডাইরেক্ট যেমনই দিল একবারে সাথে সাথে রিং যেখানে করুক না করুক পৃথিবীর ঠিক না তো <coughs> ওদের লাইন আলাদা এই পীরেরা ওই রকমই বলে যে মা আল্লাহ আমাদের সরাসরি যোগাযোগ আল্লাহর সাথে আর তোমরা মাধ্যম ধরে তোমরা মাধ্যম ধরো আর কি বলে না খোঁজ আনিল্লাহ মুবাসারা আমরা এলিম শিখি যিনি আল্লাহুল কাইম লায়ামুদ চিরঞ্জীব আল্লাহর কাছ থেকে সরাসরি এলিম শিখি পীরেরা নাকি সরাসরি আল্লাহর কাছ থেকে এলিম শিখে আন আর ঠাট্টা মজাক করে জামাতকে যে যারা এই যারা বলে নিজেদেরকে যারা বলে যে আমরা কোরআন মানি আমরা হাদিস মানি তোমরা হাদিস বয়ান করো কার কাছ থেকে মৃতর কাছ থেকে যে হাদাসানা ফোলানু নান ফোলানি নান ফোলানিন আমি হাদিস শুনেছি অমুক আলেমের কাছে অমুক মহাদেশের কাছে অমুক মহাদেশ অমুক মহাদেশের কাছে শুনেছেন হাদিস বলে দেখবেন বুখারি মুসলিম আছে না ওইভাবে যে ইমাম বুখারি তার ওস্তাদের কাছ থেকে নিয়েছেন তার ওস্তাদ মারা গেছেন তার ওস্তাদ তার ওস্তাদের কাছ থেকে নিয়েছেন তার ওস্তাদ তার ওস্তাদের কাছ থেকে তার ওস্তাদ কোনো তাবের কাছ থেকে কোন তাবে আবার সাহাবির কাছ থেকে সাহাবির রসুল্লাহ কাছ থেকে তারা সবাই মৃত কিনা সবাই মারা গেছেন আরে তোমরা তো এলএম শিখো মৃতদের কাছ থেকে আর আমরা ওই মৃতদের কাছ থেকে হাত দাসানা হাদিস শুনেছি হাদিস শুনেছি ওইসব শিখতে যাই না আমরা ডাইরেক্ট হটলাইন আল্লাহর কাছ থেকে শিখি আমাদের সরাসরি যোগাযোগ আল্লাহর সাথে বলছে আম্মা দিন আমরা সরাসরি আমাদের দিন ধর্ম গ্রহণ করি সে আল্লাহর কাছ থেকে যিনি চিরঞ্জীব আর তারা বলে আর রসুল ইন্নামা জহমুল আওয়াম রসুলের দরকার রসুলের আদর্শ শিখতে হবে সুন্নত শিখতে হবে এটি জনসাধারণের জন্য পাবলিক যারা মূর্খ মানুষ তাদের জন্য আর যারা আম্মাল খাওয়াস স্পেশাল লোক যারা জি যারা পীর ওলি পীর মানে ওলি পীর যারা এদের রসুলের দরকার নেই এদের নামাজ রোজারও প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই কারণ সরাসরি পৌঁছে গেছে তারা বলে নামাজ রোজা হজ জাকাত এগুলি হচ্ছে মাধ্যম মাধ্যম যেমন এরোপ্লেন হচ্ছে মাধ্যম মাধ্যম নয় এরোপ্লেন না থাকলে আপনি দাম্মাম থেকে বাংলাদেশে পৌঁছতে পারতেন আল্লাহ না করে যদি এরোপ্লেন সব রাস্তাঘাট বন্ধ হয়ে যায় তাহলে দাম্মাম থেকে আর বাংলাদেশ যাওয়া মুশকিল এই সমুদ্র সব পার হয়ে যাবেন বা কেমনে বড় চিন্তার বিষয় আর যাবো তো যাবো হেঁটেই যদি যায় কতদিনে যে পৌঁছিব কি রাস্তায় কোথায় মরে যাবো আল্লাহ জানে যেখানে চার ঘন্টা পাঁচ ঘন্টার রাস্তা সেখানে কতদিনে যে পৌঁছিব কি না পৌঁছবো আল্লাহ জানে তাহলে এর উপরে হচ্ছে মাধ্যম তো মাধ্যম কার লাগে যে সরাসরি পৌঁছিতে পারে না আমরা সরাসরি পৌঁছিতে পারি না ওই জন্য এখান থেকে এয়ারপোর্টে যেতে হবে প্লেনে চাপতে হবে প্লেন নিয়ে গিয়ে আবার ল্যান্ডিং হবে ওখানে নামাবে তারপরে আমরা বের হব তারপরে যেতে পারবো বাড়ি না হলে উপায় নেই তো বলছে যে জনসাধারণ এদেরকে লাগে মাধ্যম লাগে সেই জন্য তাদের রসুলের তালিম নিতে হবে নামাজ রোজা হজ জাকাত করতে হবে আর আমরা তো সরাসরি গন্তব্যস্থান আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে গেছি ফানাফিল্লা বলে তাদের ভাষায় কি বলে তারা ফানাফিল্লা তো আমরা একবার বিলীন হয়ে গেছি ফানা হয়ে যাওয়া বিলীন হয়ে যাও এক এক পৌঁছে যাওয়ার পর আবার নামাজ রোজা কি যেমন প্লেনের দরকার নেই বাড়ি পৌঁছে গিয়ে আর প্লেনের দরকার আছে এক্সিটে গেছেন আর বাড়িতে পৌঁছে গেছেন আর প্লেনের কোনো দরকার আছে কোনো প্রয়োজন নেই প্লেনের বাসেরও দরকার নেই বাড়িতে আছি বিবি বাচ্চা ছেলে মেয়ে নিয়ে আছি আরামে আছি আর কি দরকার এইসবের তো ওই রকমই তারা বলছে যে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে ফানাফিল্লা হয়ে আছি তা আমাদের আবার কিসের নামাজ রোজা হজ জাকাতের দরকার ওগুলো তো মাধ্যম ছিল যারা পৌঁছিতে পারেনি দূরে আছে তাদের জন্য ওগুলো এই জন্য অনেকই ভণ্ডরা এরা নামাজ পড়ে না শয়তান তাদেরকে শিক্ষা দিয়ে হা কাজে আকুর আহমদ শয়তান শয়তান তাদেরকে এই শিক্ষা দিয়েছে যে তোমরা পৌঁছে কিছু আল্লাহ পর্যন্ত নামাজ রোজার দরকার নেই সব কথা এগুলি হচ্ছে জাহিল যুগের মতবাদ ওসল্লাহ আলা নবীনা মোহাম্মদ আলহি ওসাহাবি আজমাইন